ইবনু উমর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর সময় আমি এক রাতে স্বপ্নে দেখলাম যেন আমার হাতে এক টুকরা মোটা রেশমি কাপড় রয়েছে এবং যেন আমি জান্নাতের যে কোনো স্থানে যেতে ইচ্ছা করছি কাপড় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে অপর একটি স্বপ্নে আমি দেখলাম যেন দুজন মালাক আমার নিকট এসে আমাকে জাহান নামের দিকে নিয়ে যেতে চাচ্ছেন তখন অন্য একজন মালাক তাদের সামনে এসে বললেন তোমার কোনো ভয় নেই